দোলে দোলে মুহাম্মাদে নূরের আলো দোলে দাই হালিমার হৃদয় জুড়ে প্রিয় মুহাম্মদ দোলে ঝুলে ঝুলে পিয়ার মুহাম্মদ নূরকে ঝুলম ঝুলে ঝুলে ঝুলে প্যারে মুহাম্মদ নূরকে ঝুলম ঝুলে جھولے جھولے پیارے محمد نور کے جھولا جھولے جھولے جھولے پیارے محمد نور کے جھولا جھولے دائی حلیمہ جھولا جھولائے دائی حلیمہ جھولا جھولائے پیارے محمد جھولے جھولے محمد نور کے جھولے جھولے جھولے پیارے محمد نور کے جلوم جھولے ان کا جھولا رحمت والا ان کا جھولا رحمت والا اشوپیا پشو سے بالا اشوپے آلہ پشو سے بالا ان کا جھولا رحمت والا اشوپیا پشو سے بالا کہتا جھولے جھولے جھولے پیارے محمد نور کے جھولم جھولے جھولے جھولے پیارے محمد نور کے جھولم جھولے دائی حالی ماں جھولا جھولائے دائی حالی ماں جھولا جھولائے پیارے محمد جھولے جھولے جھولے جھولے پیارے محمد نور کے جھولم جھولے جھولے جھولے پیارے محمد نور کے جھولم جھولے آقا کے سب نز اٹھائے آقا کے سب نز اٹھائے سب کے جائے واری جائے سب کے جائے واری جائے آقا کے سب نز اٹھائے سب کے جائے واری جائے झूले झूले झूले प्यारे मोहम्मद नूर के झूलम झूले झूले झूले प्यारे मोहम्मद नूर के झूलम झूले दाई हालिमा झूला झूलाए दाई हालिमा झूला झूलाए प्यारे मुहम्मद झूले झूले झूले प्यारे मोहम्मद नूर के झूलम झूले ঝুলে ঝুলে তার মোহাম্মদ নূরকে ঝুলুম ঝুলে আশেউলা পে জানে ওয়ালে আশেউলা পে জানে ওয়ালে নাজ খোদা কে পানে ওয়ালে নাজ খোদা কে পানে ওয়ালে আশেউলা পে জানে ওয়ালে নাজ খোদা কে পানে ওয়ালে রব ساکیے کم سر جھولے جھولے جھولے پیارے محمد نور کے جھولوں جھولے جھولے جھولے پیارے محمد نور کے جھولوں جھولے دائی حالیمہ جھولا جھولائے دائی حالیمہ جھولا جھولائے پیارے محمد جھولے جھولے جھولے پیارے محمد نور کے جھولوں جھولے झूले झूले प्यारे मोहम्मद नूर के झूलम झूले बेकसा बेबस के वो महसिन बेकसब बस के वो महसिन दोनों जहाँ के है वो महसिन दोनों जहाँ के है वो महसिन बेकसब बस के वो महसिन दोनों जहाँ के है वो महसिन गब्ज़ी শিফায় মেশার ঝুলে ঝুলে ঝুলে প্যারে মোহাম্মদ নূর ঝুলুম ঝুলে ঝুলে ঝুলে প্যারে মোহাম্মদ নূর ঝুলুম ঝুলে দাই হালিমা ঝুলা ঝুলায় দাই হালিমা ঝুলা ঝুলায় প্যার মোহাম্মদ ঝুলে দোলে দোলে প্যার মোহাম্মদ মার কোলে দোলে দোলে প্যার মাহালি মার কোলে মা আমিনার শিশু দুলাল মা আমিনার শিশু দুলাল দোলে হালি মার কোলে দোলে দোলে প্যার মোহাম্মদ মার কোলে দোলে দোলে প্যার মোহাম্মদ মাহালিমার مر کولے دولے دولے پیر محمد ماہلی مر کولے دولے دولے پیر محمد ماہلی مر کولے